ہا بلیہ بعد محبوب حق یا رحمت مل پر ہر دم درود آپ پر ہر دم سلام اللہ তালার দরবারে অনেক অনেক শুক্রিয়া দিনের এক বরকতপূর্ণ মজলিসে আল্লাহ তালা আমাদেরকে একত্রিত অবস্থায় আজকের দিনের আমাদের হায়াতের এই মূল্যবান সময়টা দিনই মুজাকারা ইমানি মুজাকারা আউলিয়া একরামদের জীবনীর মুজাকারার মাঝে আমাদেরকে কিছুটা সময় আল্লাহ তালা অতিবাহিত করার তৌফিক দান করতেন আমরা আসতে পারছি বসতে পারছি আমরা খুশি না ইনশাল্লাহ আমরা খুশি না বেজার জুড়ে বলি তাই একদম খুশি হইয়া দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ দেখেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আমাদের উপমহাদেশের এমন এক বুজুর্গ এবং আমাদের এই উপমহাদেশের এমন এক মহান ব্যক্তিত্ব আজকে এই উপমহাদেশে আমরা যারা মুসলমান মুসলমান পরিচয়ে আমরা যারা ইমাম মুসলমান পরিচয়ে আমরা যারা মুসল্লি মুসলমান পরিচয় নিয়ে আজকে এই উপমহাদেশে যারা বসবাস করতেছে যারা দাওয়াত তবলিগের কাজ করতেছে মুসলমান এবং নিজ ইমানের স্বার্থে এই উপমহাদেশে যারা পীর মশায়েক যারা আছেন যারা মেহনত করতেছেন আধ্যাত্মিক এবং রুহানি মেহনত যারা এই উপমহাদেশে করতেছেন যারা এই উপমহাদেশে দেশে দেশে আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সংগঠন করতেছে ইসলামের নামে যত মসজিদ এই উপমহাদেশে ইসলামের নামে যত মাদ্রাসা এই উপমহাদেশে ইসলামের নামে যত প্রতিষ্ঠান এই উপমহাদেশে ইসলামের নামে যত খানকা এই উপমহাদেশে এই যত মেহনত যত পরিশ্রম যত এবাদত চলতেছে এই সমস্ত এবাদতের পিছনে যারা আমরা করতেছি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের একটা অবদান এই সমস্ত কিছুর পিছনে সেই মহান ব্যক্তিত্বের জীবনটাকে সামনে আজকে আমরা লম্বা চৌড়া আলোচনা আজকে আমরা কিছু শিখতে চাই আজকে আমরা সেই জীবনটা থেকে আমরাও কিছু নিতে চাই খুব সহজ ভাবে বিষয়টাকে বুঝার চেষ্টা করি এই উপমহাদেশে এখন ইসলামের নামে যত এবার বন্দী হইতেছে যত নামাজ হইতেছে যত রোজা হইতেছে যত হজ হইতেছে যত জাকাত হইতেছে যত জনকল্যাণমূলক কাজ হইতেছে এ সমস্ত কাজগুলো আজকে আমরা করতেছি আজকের রাতের এই ওয়াজ মাহফিলে আমরা যারা ওয়াজ শুনতেছি আমরা যারা ওয়াজ করতেছি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আজকে আয়াতে আছেন নাই ষাট সত্তর বছরের আয়াত আমাদের জিন্দগির পুঁজি আমি আপনি ষাট সত্তর বছরের একটা জীবন নিয়ে পৃথিবীতে এসেছি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনিও আমার আপনার মতো ষাট সত্তর বছরের একটা আয়াত নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন কিন্তু খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার হায়াতকে কিভাবে কাজে লাগাইছেন এটা আমাদের বুঝার ব্যাপার তার হায়াতটাও ষাট বছরের হায়াত ছিল আর ভাই আমার আপনার হায়াতটাও ষাট বছরের হায়াত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের জীবন থেকে আজকে শিক্ষা গ্রহণ করতে হবে আজকে সে জীবনটাকে দেখে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে যে আমরাও খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের মতো এমন একটা জীবনকে গড়ে তুলব আমরা আমাদের জীবনের এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা এক সময় পৃথিবীতে থাকবো না কিন্তু এ পৃথিবীতে নামাজ থাকবে এ পৃথিবীতে রোজা থাকবে এবাদত বন্দিগি থাকবে আমি কিভাবে এই সমস্ত এবাদত বন্দিগির একটা ইসানে সোয়া এই সমস্ত এবাদত বন্দিগির একটা নেকি আমি কবরের মাঝে আমার আমল নামায় পেতে পারি সে বিষয়টা খাজা মহিনুদ্দিন কিস্তির আহমদুল্লাহ আলহির জীবন থেকে আমাকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশে তিনি যখন আগমন করতেন ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী ইতিহাস এমন এই উপমহাদেশের নব্বই লক্ষ ব্যক্তি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের হাতে হাত রেখে তারা কালেমা পরে ইমানকে গ্রহণ করে জুড়ে সুবাহান বলি আরো জুড়ে সুবাহান বলি উপমহাদেশে ইসলামকে গ্রহণ করার হিরিক করে গেছে তিনি এইভাবে ইমানের দাওয়াতকে পেশ করতেন মানুষ ইমানের দাওয়াতকে গ্রহণ করে নিত আর সেই ইমানকে আমাদের পূর্ব পুরুষ গ্রহণ গ্রহণ করেছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের হাতে হাত রেখে আজকে আমরা মুসলমান আজকে যে এই উপমহাদেশে আমরা মুসলমান খাজা মহিনুদ্দিন কিস্তি রহমতুল্লাহ আলহের দাওয়াতের ফসল তার মেহনতের ফসল তার পরিশ্রমের ফসল সেই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আমাদের নিজেদের ইমানকে তাজা করতে হবে এবং এই ইমানের মেহনত করতে হবে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই ঠিক যেইভাবে এই উপমহাদেশে অমুসলিম সমাজের মাঝে শয়তানের রাজত্বের মাঝে নিজ মেহনত নিজ পরিশ্রম দ্বারা শয়তানি রাজত্বের একটা পরাজয়কে নিশ্চিত করেছে আমাকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করে শয়তানি রাজত্বকে পরাজিত করে এই উপমহাদেশে আল্লাহ তালার যে দিন ইসলাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করে ইসলামের বিজয়ের পতাকা উড়াতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আজকে থেকে থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দেখেন পৃথিবীতে দুইটা দুইটা মেহনত চলতেছে দুইটা দাওয়াত চলতেছে এই পৃথিবীতে দুইটা দাওয়াত চলতেছে কয়টা দাওয়াত দুইটা দাওয়াত আমার কথা আপনারা বুঝতেছেন জুড়ে বলেন দাওয়াত কয়টা চলতেছে দুইটা দাওয়াত চলছে একটা দাওয়াত হলো সত্যের দাওয়াত একটা দাওয়াত হলো আল্লাহর দাওয়াত আর আরেকটা দাওয়াত হল শয়তানের দাওয়াত সব সময় সার্বক্ষণিক শয়তানের একটা দাওয়াত চলতেছে শয়তান ডাকতেছে আসো আমার পথে আসো আর এর বিপরীতে একটা সত্যের দাওয়াত আছে সত্য আমাকে ডাকতেছে তুমি সত্যের পথে আসো এই দাওয়াত যেদিন পৃথিবীতে মহান রব্বুল আলমিনের হুকুমে যেদিন মানুষ এই পৃথিবীতে তৈরি হয়েছে যেদিন মহান রব্বুল আলমিন হজরত আদম আলী ইসলামকে তৈরি করতেন হজরত আদম আলী ইসলামকে সৃষ্টি করার পর থেকে যেটা ভাগ হয়ে গেছে আল্লাহ তালার সৃষ্টি শয়তান হজরতে আদম আলী ইসলামের শত্রু সেজে গেল আল্লাহ তালের হুকুমের অবাধ্যতা করল এই ইবলিস সিদ্ধান্ত গ্রহণ করল এই আদম আমার শত্রু এই সিদ্ধান্ত গ্রহণ করল আদমের শ্রেষ্ঠত্ব হজরত আদম আলী ইসলামের যে মর্যাদা ইবলিস যে মর্যাদাকে অস্বীকার করল শুধু হজরত আদম আলী ইসলামের মর্যাদাকে শ্রেষ্ঠত্বকে ইবলিস অস্বীকার করে নাই ইবলিস আল্লাহর সাথে বেআবি করলো ইবলিস কার সাথে বেআবি করলো আল্লাহর সাথে বেআবি করলো আল্লাহর ক্ষেত্রে বেআবির ফলশ্রুতিতে ইবলিসকে আল্লাহ তালার দরবার থেকে দিনের জন্য বিতাড়িত করে দেওয়া এই ইবলিসকে যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত করে দেওয়া হলো এই ইবলিস যে হিংসায় হজরতে আদমকে সে চেষ্টা করে নাই সে হিংসাটা তার মাঝে আরো বহু গুণে বেড়ে গেল সে সিদ্ধান্ত গ্রহণ করল যে আদমকে চেষ্টা না করার কারণে আমি ইবলিস আল্লাহর দরবার থেকে বিতাড়িত হলাম আমি ইবলিস সিদ্ধান্ত গ্রহণ করলাম এই আদম কেউ আদমের সন্তান কেউ আল্লাহর দরবার থেকে আমি বিতাড়িত করে ছাড়ব এই সিদ্ধান্ত গ্রহণ ইবলিস আল্লাহর সাথে অঙ্গীকার করল রব্বি সাদিমা আগুয়াইতানি হে আমার পরবার জেগার রব তুমি যেহেতু আদমকে সাজদা না করার কারণে আমি ইবলিসকে তুমি যেহেতু গুমরাহ সাব্যস্ত করলে আমি ইবলিসকে তুমি যেহেতু বিচারিত করলে আমি ইবলিস সিদ্ধান্ত গ্রহণ করলাম এই আদম আর আদমের সমস্ত সন্তানগুলোকে আমি কিন্তু তুমি আল্লাহর রহমতের দরবার থেকে অবশ্যই অবশ্যই বিতাড়িত করে ছাড়বো তার এই চ্যালেঞ্জ আল্লাহ জানিয়ে দিল মহান রব্বুল আলমিন মহান রব্বুল আলমিন বললেন ঠিক আছে ঠিক আছে তুমি আমার কি গুমরাহ করবে আমার বান্দাদের মাঝে যারা তোমার পথে যাবে যে সমস্ত মানুষ যে সমস্ত জিন তুমি ব্লেসের অনুসরণ করবে আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম তুমি ইবলিসকে যেইভাবে বিতাড়িত করেছি আমি তাদেরকেও আমার রহমত থেকে বিতাড়িত করে এ সমস্ত বিতাড়িতদের মাধ্যমে আমি আমার জাহান নামকে ভর্তি করব পূর্ণ করব আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত ইবলিসকে জানিয়ে দিলেন তো ইবলিস দেখবে তাহলে শুধু আমার কাজ সফল হয়ে গেল আমি গুমরাহ করব আর তারা যা আন্নামি হবে এদেরকে জান্নাতের পথে যেতে দিব ইবলিস আল্লাহ তাহলে চ্যালেঞ্জ করল ইবলিস আল্লাহ তাহলে চ্যালেঞ্জ করলো আমি তোমার এই সমস্ত প্রিয় বান্দা তোমার শ্রেষ্ঠ বান্দা তোমার মর্যাদার অধিকারী বান্দা এ সমস্ত মানুষদেরকে আমি পথভ্রষ্ট করার জন্য তাদের সামনে সার্বক্ষণিক আমি নিয়োজিত থাকব অমিন তাদের পিছনেও আমি নিয়োজিত থাকব তাদের ডান পাশেও আমি নিয়োজিত থাকব ও আন তাদের বাম পাশেও আমি নিয়োজিত থাকব তাদের সামনেও আমি ঢুকা দিব পিছন দিক থেকেও আমি ঢুকা দিব ডান দিক থেকেও আমি ঢুকা দিব আর বাম দিক থেকেও আমি ঢুকা দিব সামনে তাদের আখেরাত অনন্ত অসীম আখেরাতের জীবন আমি সামনে থেকে তাদের আখেরাতের জীবনটা তাদেরকে ভুলিয়ে দেব আর পিছন দিকে তারা যে দুনিয়াটাকে ছেড়ে যাচ্ছে সে দুনিয়াটা দুনিয়ার মায়া দ্বারা আমি তাদেরকে আঁকড়ে ধরবো দুনিয়ার পাগল আমি তাদেরকে করে তুলব ওয়ান আইমানিহীন সমস্ত ন্যাক দান দান গুলো নামাজ আর এবাদত গুলো তারা করবে আমি এক লাখকে নষ্ট করে তার মাঝে দুনিয়ার স্বার্থ ঢুকায় দিব আর মন্দ কাজের একটা মজা চুরির একটা মজা ডাকাতির একটা মজা অন্যের সম্পদকে আত্মসাত করার একটা মজা অন্যকে মেরে ফেলার একটা মজা সুদ ঘুষের একটা মজা আমি তাদের মনের মাঝে দিয়া দিব অন্যের সাথে অন্যায় আচরণের একটা মজা আমি তাদেরকে দিয়া দিব গান বাজনার একটা মজা আমি তাদেরকে দিয়া দিব তোমার হুকুম অমান্যের মাঝেই মজা এই মজার দিকে আমি তাদেরকে ডাকবো এরকম সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি তোমার বান্দাদেরকে গুমরাহ করার জন্য আমি নিজে আমার সমস্ত সাঙ্গ পাঙ্গ এদেরকে নিয়ে পাহারা দিতে থাকব লাগবে তো ইবলিস চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহকে জানিয়ে আরেকটা কথা আল্লাহকে বলল ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন হে পরোয়ার দেগার তুমি জেনে রাখো তুমি শুনে রাখো এই সমস্ত বান্দাদেরকে তুমি আমি প্লেসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছ কিন্তু জেনে রাখো শুনে রাখো তুমি যে শ্রেষ্ঠত্ব দিস তুমি যে তাদেরকে নিয়ামত দিস তুমি যে তাদেরকে মর্যাদা দিস তোমার এই সমস্ত বান্দারা তোমার শুকর গুজার হবে না এরা তোমার না সুক্রিয়া করবে এরা তোমার অকৃতজ্ঞ হবে সেই ইবলিসের উদ্দেশ্য হল আমাকে আপনাকে আমাদেরকে আল্লাহ সম্পর্কে অকৃতজ্ঞ করে তোলা আল্লাহর নিয়ামত আমি আপনি ঠিকই কিন্তু আল্লাহর সুক্রিয়া করব না এইটা হলো ষড়যন্ত্র এইটা হলো ইবলিশের লক্ষ্য ইবলিশের উদ্দেশ্য ইবলিশ যত ধরনের ধোকা দেয় যত পদ্ধতিতে ধোকা দেয় সমস্ত পদ্ধতিতে ইবলিসের ঢুকার উদ্দেশ্য হল আমাকে আপনাকে সুক্রিয়া দায় করতে না দেয়া আমাকে আপনাকে ইবলিস কি করতে দিবে না সুক্রিয়া দায় করতে দিবে না এই লক্ষ্য নিয়ে ইবলিসের মেহনত সার্বক্ষণিক মেহনত চব্বিশ ঘন্টার মেহনত আপনার পিছনে আমার পিছনে হচ্ছে অতীতেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও চলবে এই টার্গেট নিয়ে ইবলি আমার আপনার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে তার মিশনকে চালিয়ে যায় আর মহান রব্বুল আলমিনের অনেক বড় নিয়ামত ইবলিসের এই ধোকা থেকে তিনি আমাদেরকে রক্ষা করার জন্য যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন তোমার আল্লাহ বলি যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন নবীরা এই দাওয়াত দিতেন এই আল্লাহর শুক্রিয়া আদায় করো এই তোমার সমস্ত নিয়ামতদাতা তো আল্লাহ তোমার প্রভু তো আল্লাহ আর কেউ তোমার প্রভু না আর কেউ তোমাকে দিচ্ছে না তোমাকে দিচ্ছে কে নবীরা এই দাওয়া আমার আপনার পর্যন্ত যুগের সমস্ত নবীদের দাওয়াত ছিল এই দাওয়াত সমাজের মাঝে নবীরাই দাওয়াত নিয়ে আসছেন অন্ধকার সমাজ যখন বুঝতেছিল যে গাছ দিচ্ছে ফল অন্ধকার সমাজ যখন বুঝতেছিল যে সূর্য আলো দিচ্ছে অন্ধকার সমাজ যখন বুঝতে ছিল যে গাভী তো দুধ দিচ্ছে অন্ধকার সমাজ যখন বুঝতে ছিল যে এই ক্ষেত এই জলিল ফসল দিচ্ছে নবীরা এসে এই দাওয়াত সমাজের কাছে পেশ করছেন না গাছ তো কিছু দিচ্ছে না না এই ঝর্ণা তো কিছু দিচ্ছে না এই সূর্য তো কিছু দিচ্ছে না আসলে এই সমস্ত কিছুর ক্ষমতার উৎস হলেন আল্লাহ আর তোমাকে আপনাকে যা দিচ্ছেন সমস্ত কিছু কে দিচ্ছেন নবীরাই দাওয়াত পেশ করবে নবীরাই থেকে প্রচার করবে আর নবীদের এই দাওয়াতের মাধ্যমে সমাজ আলো পেয়েছে অন্ধকার থেকে তারা মুক্তি পেয়েছে আল্লাহ তালাকে চিনতে পেরেছে আর আল্লাহ তালাকে চিনতে পেরে আর কারো প্রভক্তকে গ্রহণ করে নাই এক আল্লাহর প্রভক্তকে যারা গ্রহণ করেছে ইবলিসের দাওয়াত থেকে তারা মুক্তি পেয়েছে নবীদের দাওয়াতকে সত্যের দাওয়াতকে তারা গ্রহণ করেছে আর মহান রব্বুল আলমিনের ঘোষণা যারা সত্যের দাওয়াতকে গ্রহণ করবে যারা সত্যের পথের পথিক হবে তাদের দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার জীবন তো ষাট সত্তর বছরের জীবন কিন্তু ষাট সত্তর বছরের এই জীবনটা সত্যের সৈনিকরা তারা পাড়ি দেওয়ার পর তাদের মৃত্যু হওয়ার সাথে সাথে অনন্ত অসীম জীবনের জন্য হাসি মুখে তার জান্নাতের মাঝে প্রবেশ থাকবে থাকবে ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো সেই হজরতে আদম আলাইহিসালাম থেকে নিয়ে শুরু করে নবী আখিরুজ্জামান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি পর্যন্ত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের দাওয়াত ছিল ইল্লাল্লাহর দাওয়াত এই দাওয়াতের অর্থ হল দিচ্ছেন কে দিচ্ছেন কে নিচ্ছি কার থেকে সুতরাং মানব কাকে আল্লাহকে এটা সমস্ত নবীদের দাওয়াত ছিল নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাধ্যমে নবুতির সিলসিলা বন্ধ হয়ে গেছে কেমন পর্যন্ত আর কোন নবী আসবে না কেমন পর্যন্তর জন্য নবী কে নবী মোহাম্মদুর রসুল কেমন পর্যন্তর জন্য নবী নবীকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিন্তু নবতির ধারা শেষ আর নবী আসবে না মহান রব্বুল আলমিনের অনেক বড় নিয়ামত যে এখন বেলা একটু এখন আর কোন নবী আসবে না কিন্তু এখন আসবে কারা অলিরা আসবে এখন নবীদের দায়িত্ব অলিরা পালন এখন অলিরা মহান রব্বুল আলমিনের যারা বন্ধু আল্লাহ এদেরকে নাম দিচ্ছেন কি এরা আমার বন্ধু যাদের নাম ছিল তারা আল্লাহর নবী তারা ছিলেন নবী আর নবী মোহাম্মদুর রসুল্লার বিদায়ের পর এখন যারা সেই নবতির দায়িত্ব পালন করবে যে নবী আসবে না কিন্তু এই সমাজকে লাল্লাহার দাওয়াত দেওয়া এটা আমার দায়িত্ব এই অন্ধকার সমাজের মাঝে আলো দেওয়া এটা আমার দায়িত্ব এই জিম্মাদারি যারা পালন করবে তারা কি তাদের পরিচয় কি তাদের জুড়ে বলি তাদের পরিচয় কি যারা নবতির জিম্মাদারি পালন করবে মহান রব্বুল আলমিন তাদেরকে ঘোষণা দিতেন তারা কি আর আল্লাহ তালা কুরআনে করিমের মাঝে ঘোষণা দিচ্ছেন ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة আলা তোমরা শুনে রাখো যারা আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করবে আল্লাহর নবীদের ধারা শেষ আর কোন নবী এই মানুষগুলোকে ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য এই অন্ধকার সমাজের মাঝে আলো দেওয়ার জন্য আর কোন নবীর আগমন ঘটবে না কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ রেখে যাওয়া আনানত কোরআন আর হাদিসকে সাথে নিয়ে যারা কোরআন এবং হাদিসের দাওয়াতকে যারা কোরআন এবং হাদিসের মেসেজটা কোরআন এবং হাদিসের শিক্ষাটা যারা মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে যাবে আল্লাহ ঘোষণা দিচ্ছেন তারা হলো আমার অলি তারা হলো আমার বন্ধু আর আমার বন্ধুদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু আলাইহিম আল্লাহ বলতেছেন আমার বন্ধু তারা তাদের কোনো ভয় নাই সুবাহ আল্লাহ বলি আল্লাহ বলতেছেন ইন্নাউলিয়া আল্লাহ নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু লা আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন আর আল্লাহ বলতেছেন আমার বন্ধুত্ব আমার সাথে মহাব্বত জমানোর গুণ হলো দুইটা আল্লাহ দিনা আমানু যারা ইমান আনবে ইমানের মেহনত করবে ও কানু আর যারা তাকওয়ার জীবনকে যারা গ্রহণ করবে যারা এমন জীবনকে গ্রহণ করবে যে আমি আমার জীবন দ্বারা আজ কালকে সন্তুষ্ট করতে চাই না আমার এই জীবন তো আল্লাহর দেয়া আর এই জীবন দ্বারা আমি আল্লাহকেই সন্তুষ্ট করতে চাই আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্য করতে চাই আল্লাহ আল্লাহ বলতেছেন লাহমুল বুসরা এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যারা আমার ওয়ালি যারা আমার বন্ধু লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ লাহমুল বুসরা তিল হায়াত দুনিয়া আল্লাহ পৌঁছেছেন দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ সুবাহান আল্লাহ বলি দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ মহান রব্বুল আলমিন তারাই হল প্রকৃতপক্ষে সাফল্যের অধিকার আজকে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহীর জীবনী আমরা কাজা মঈনুদ্দিন কিস্তিকে দেখি নাই দেখছি আরে আমরা দেখছি কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের নাম যখন আসে আমরা রহমতুল্লাহ আলাই পড়ি না আরে জুড়ে বলেন পড়ি কি পড়ি না মহাব্বতে আমাদের মনটা ভরে ওঠে না আরে ভরে উঠে কি না আমরা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের নাম নিয়ে আমরা মনে করি যে আমাদের জীবনটাও মনে হয় বরকতপূর্ণ হচ্ছে খাজা উদ্দিন চেষ্টি রহমতুল্লাহ আলাই তো আল্লাহর বলি ছিলেন আর আল্লাহ বলতেছেন যারা আমার বলি তাদের দুনিয়ার জীবন সফল খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলহের দুনিয়ার জীবন সফল না ব্যর্থ আরে জুড়ে বলেন সফল না ব্যর্থ খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলহের দুনিয়ার জীবন সফল আখেরাতের জীবন কি ব্যর্থ না সফল আখেরাতের জীবন সফল সেই খাজা মহিনুদ্দিন চিস্তি তার দুনিয়ার জীবন সফল তার আখেরাতের জীবন সফল তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নাই আজকে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আলাই তিনি নাই একশো বছর না দুইশো বছর না শত শত বছর শেষ হয়ে গেছে খাজা মহিনুদ্দিন চিস্তির নাম আজকেও পৃথিবীতে আছে আজকে এই বড়বাগ বাজারের মাঝে বসে আমরা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের নামে ওয়াজ বাতিল করতেছি তার নামে কোরআন এবং হাদিসের আলোচনা আজকে আমরা শুনতেছি খাজা মহিনুদ্দিন চিস্তি আজকে এই জায়গায় বসে আমরা যত কোরআন এবং হাদিসের আলোচনা করতেছি শুনতেছি কবরের মাঝে সেই আজমিরে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের কবরে আমাদের এই সমস্ত নেকি এই সমস্ত নেকিকে মহান রব্বুল আলমিন বহু বহু গুণ বাড়িয়ে তার আমল নামার মাঝে পৌঁছে দিচ্ছে ঠিক এরকম কেমন পর্যন্ত এই উপমহাদেশে যত এবাদত বন্দিগি হবে এই সমস্ত এবাদত বন্দিগির একটা ভাগ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তিনি নাই কিন্তু আমলের ভাগ পাইতে থাকবেন কেমন পর্যন্ত ষাট বছরের হায়াত সফল না ব্যর্থ সফল না ব্যর্থ তাই আমরা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের সফলতার আলোচনা শুনে আমরা কি ব্যর্থ হতে চাই না আমরা সফল হতে চাই কারা কারা সফল হতে চাই না কথা শেষ আমরা কেউ ব্যর্থ হতে চাই না আমরা সফল হতে চাই সেই হাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের জীবনকে সামনে রেখে আমরা আজকের এই মাহফিল থেকে নিয়োগ করি যে কাজ খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার জীবনে করে গেছেন এই উপমহাদেশের অমুসলিম গুলু এই উপমহাদেশে যারা আল্লাহকে চিনত না যারা লাইলা জানত না তাদের পর্যন্ত দাওয়াত পৌঁছিয়ে তাদেরকে তাদের পরবর্তী প্রজন্মকে খাজা মঈনুদ্দিন চিস্তি ইমানদার বানায় গেছেন তাই আমি আপনি সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের অপরিচিত আমাদের পরিচিত সমস্ত আমাদের প্রতিবেশী আমাদের সমস্ত অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত তাদের সামনে উপস্থাপন করতে হবে এই নিয়ত আমরা করতে রাজি আছি না ইনশাল্লাহ এই কাজ কার কাজ এ কাজ নবীদের কাজ এ কাজ কার কাজ এ কাজ ওলিদের কাজ এই কাজ যখন আমি আপনি করব তো মহান রব্বুল আলমিন নবী তো শেষ হয়ে গেছে কিন্তু এই কাজ যারা করবে মহান রব্বুল আলমিন তাদেরকে অলি হিসেবে গ্রহণ করবেন হাসরের ময়দানে খাজা ময়ুরুদ্দিন চিষ্টি সহ বরফির আব্দুল কাদের জিলানি সহ সমস্ত মহান রব্বুল আলমিনের অলি এবং প্রিয় বান্ধবের সাথে তাদের হাসর হবে তাই খাজা মহিনুদ্দিন চিস্তির সাথে হাসর হোক আল্লাহ তালার সমস্ত অলিকুলের সাথে হাসর হোক এটা কারা চাই চাই না আমরা ইমানের দাওয়াত দিতে হবে যাদের মাঝে ইমান নাই তাদেরকে ইমানের দাওয়াত দিতে হবে যাদের মাঝে ইমান আছে কিন্তু আমল নাই ইমানদার কিন্তু আমল ভুলে গেছে নামে তো মুসলমান মুসলমানের কাজ ভুলে গেছে তারা জানে না মুসলমানের নামাজ পড়তে হয় মুসলমান কিন্তু জানে না মুসলমানের রোজা রাখতে হয় মুসলমান জানে না মুসলমানের জাকাত দিতে হয় মুসলমান জানে না মুসলমানের হজ হজ করতে হয় মুসলমান জানে না যে মুসলমান অন্যের অধিকারকে অন্যায় ভাবে নষ্ট করতে পারে না মুসলমান সে সে জানে না যে মুসলমান যে অপর মুসলমানকে অন্যায় ভাবে আঘাত করতে পারে না ভয়লা গেছে সে মুসলমানের জীবন একজন অমুসলিমের জীবন একজন আল্লাহ ভোলা মানুষের জীবন আর একজন একজন ইমানদারের জীবন একাকার হয়ে গেছে সে সমস্ত আল্লাহকে ভুলে যাওয়া মানুষদের কাছে আল্লাহ তালার পরিচয়কে পেশ করে তাদেরকে দিনদার মুত্তাকি হিসেবে গড়ে তোলার একটা নিয়ত আমাকে আপনাকে করতে হবে আমি আপনি এই কাজ করতে রাজি আসি না এই কাজটা কার কাজ ছিল আল্লাহ তালার বলিদের কাজ ছিল খাজা মহিনুদ্দিন চিস্তির দরবারে হাজার হাজার মানুষ প্রতিদিন তৌবা করছে তার দাওয়াতে আমরা এরকম একটা তৌবা করতে রাজি আছি না ইনশাল্লাহ ঠিক এই তৌবার নিয়োগ করতে হবে খাজা মহিনুদ্দিন চিস্তির আলোচনা যেখানে হবে সেখান থেকে দাওয়াতের নিয়োগ করতে হবে যেখানে খাজা মহিনুদ্দিন চিস্তির আলোচনা হবে সেখান থেকে তৌবার নিয়োগ করতে হবে তৌবা এবং দাওয়াতের নিয়তে নিজ জীবনকে গড়ে তুলতে হবে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ দেখেন সাবান মাস চলতেছে সাবান মাস শুরু হয়ে সাবান মাস শুরু হয়ে গেছে না সামনের চাঁদ হলো রোজার চাঁদ রোজা রমজান মাস সামনে না আর আর আর মাত্র এক মাস রমজান আর কতদিন আর মাত্র এক মাস রমজান এই রমজানের মেসেজ এই রমজানের দাওয়াতটা পৌঁছে দিতে হবে আমার ঘরকে এখন থেকে তৈরি করতে হবে আমার আপনার ঘরকে এখন থেকে তৈরি করতে হবে যে রমজান আসছে সেইভাবে গড়ে তুলতে হবে নিজ সন্তানকে ইমানি চেতনায় গড়ে তুলতে হবে নিজ ছোট ভাইয়ের অভিভাবক তাকে ইমানি চেতনায় গড়ে তুলতে হবে আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করি যে প্রতিষ্ঠানের আমার অধীনস্থদেরকে ইমানি চেতনায় গড়ে তুলতে হবে এইটাই তো আল্লাহর অলিদের কাজ ছিল আর এই কাজ আমি আপনি যখন করব আল্লাহ তালা কোরআন দ্বারা যে ঘোষণা তিনি দিয়েছেন যে ঘোষণা কে সামনে রেখে খাজা মহিনুদ্দিন চিস্তি তিনি তার জীবনকে তৈরি করতেন ঘোষণা আপনার জন্য আমার জন্য আমি আপনি যখন সেই কাজ করব তো আমার আপনার সেই কাজ দ্বারা খাজা মহিনুদ্দিন চিস্তির জন্য আল্লাহ তালার যে ওয়াদা ছিল সেই ওয়াদা আমি আপনিও পেয়ে যাব সেই ওয়াদা পাওয়ার জন্য আমি আপনি রাজি আসি না ইনশাল্লাহ সেই ওয়াদার জন্য নিয়োগ করতে হবে তাই বিষয়টা খুব বুঝার আমার আপনার পিছনে আমার আপনার পরিবারের পিছনে আমার আপনার সমাজের পিছনে দুইটা মেহনত দুইটা পথ সামনে একটা হলো শয়তানের দাওয়াতকে কবুল করে নেয়া আর আরেকটা হলো সত্যের দাওয়াতকে কবুল করে নেয়া শয়তানের সার্বক্ষণিক দাওয়াত চলছে শয়তান সার্বক্ষণিক ভাবে আল্লাহ দ্রোহিতার দিকে আল্লাহ তালার হুকুম অমান্যের দিকে সার্বক্ষণিক শয়তান আমাকে আপনাকে ডাকছে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আপনি কি শয়তানের দাওয়াতকে গ্রহণ করব না আমি আপনি মহান রাব্বুল আলমিন তার নবীদের মাধ্যমে তার বলিদের মাধ্যমে তার প্রিয় বান্ধবীর মাধ্যমে যে সত্যের দাওয়াত আমার আপনার কাছে উপস্থাপন করেছেন আমি আপনি সেই সত্যের দাওয়াতকে গ্রহণ করব সেই সিদ্ধান্তটা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে আর আমি আপনি যখন সত্যের দাওয়াতি গ্রহণ করব। আমি আপনি যখন সত্য পথের পথিক হব তো আমি আপনি সত্যের সিদ্ধান্ত গ্রহণ করার সাথে সাথে মহান রব্বুল আলমিনের ঘোষণা বান্দা তুমি সত্যের দিকে আসার একটা সিদ্ধান্ত তুমি গ্রহণ করো তুমি যদি এক কদম অগ্রসর হও আমি আসমান জমিনের রব আল্লাহ আমি তোমার দিকে দুই কদম অগ্রসর হব জুড়ে বলি সুবাহান আল্লাহ মহান রব্বুল আলমিনের ওয়াদা তুমি যদি হেঁটে হেঁটে বান্দা তুমি আমার দিকে আসতে থাকো আমি আল্লাহ তো তোমার জন্য এত পাগল আমি আল্লাহ তো তোমার আসার জন্য এমন ভাবে উদ্গ্রীব আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকি এটা মহান রব্বুল আলমিনের বিষয় মহান রব্বুল আলমিনের এই নামত এই সমস্ত কথা এই সমস্ত ওয়াদাগুলোকে সামনে রেখে আমাকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেই খাজা নামে গান বাজনা করলে হবে আর জোরে বলেন গান বাজনা করলে হবে খাজা কি গান বাজনা আরে এটাকে আপনারা বিশ্বাস করেন যে খাজা মঈনুদ্দিন চিস্তি গান বাজনা করছেন আল্লাহর কোন অনির কাজটি গান বাজনা করা সেই খাজা মঈনুদ্দিন চিস্তির নামে তো এরকম ওয়াজ মাহফিল করতে হবে কোরআন এবং হাদিসের আলোচনা করতে হবে মাহফিল করতে হবে খাজা চিস্তির নামে হ্যাঁ আজকের এই মাহফিলে আমরা মানুষ সমাগম কম আজকে এই মাহফিলটা যদি তোবার মাহফিল না হতো এ জায়গায় মানুষের ভিড় থাকতো কারণ এটা তো তোবার মাহফিল তোবার মাহফিলে তো ঘোষণা কম দাওয়াতদাতা কম তৌবার মাহফিলে দাওয়াত দাতা কম আজকে যারা এই তৌবার মাহফিলের ব্যবস্থাপনা করেছে সংখ্যায় তারা অল্প কিছু জন মানুষ আল্লাহ তালা এই তৌবার মাহফিলকে কেন্দ্র করে তাদের জীবনটাকে তৌবায় ভরে দিক আমরা সবাই বলি আমি আল্লাহ তালা সৎ কাজের জন্য তাদেরকে কবুল এবং মঞ্জুর করে নি আল্লাহ তালা ঠিক এইভাবে সম্পূর্ণ সমাজ পরিবর্তনে আল্লাহ তালার দিন বিজয়ের সংগ্রামে আল্লাহ তালা তাদেরকে কবুল এবং মঞ্জুর করুক তৌবার মাহফিলের দাওয়াতটা কম তোবার দিকে আহ্বানকারী কম কিন্তু শয়তানের দিকে দাওয়াত দেওয়ার জন্য তো শয়তান নিজেই তুই শয়তান তার সমস্ত শক্তি নিয়ে তুই আজকে এই মাহফিল থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একটা জিনিস বুঝতে হবে যে শয়তানের চব্বিশ ঘন্টার দাওয়াত শোনা যাবে শয়তানের চব্বিশ ঘন্টার চ্যানেল আছে না বলে শয়তানের চব্বিশ ঘন্টার চ্যানেল আছে না না এই শয়তানের চব্বিশ ঘন্টার চ্যানেলকে এনে ঘর থেকে বের করতে হবে ঘরের মাঝে যদি শয়তানের চব্বিশ ঘন্টার চ্যানেল খোলা রাখিয়া সমাজের মাঝে যদি শয়তানের চব্বিশ ঘন্টার চ্যানেলকে খোলা রাখে তাহলে যেই ঘরে শয়তানের চব্বিশ ঘন্টার চ্যানেল খোলা সেই ঘরে আল্লাহ তালার রহমতের ফেরেস্তা প্রবেশ করবে কিভাবে নিজেই চিন্তা করি হাদিসের মাঝে আসছে যেই ঘরে কোন জানোয়ারের ছবি থাকে সেই ঘরের মাঝে আল্লাহ তালার রহমতের ফেরেস্তারা প্রবেশ করতে পারে না প্রবেশ করতে পারে না আরে মুসলমানদের জন্য ইমানদারদের জন্য আখির জমানের সাহায্য করার জন্য আল্লাহ ঢল তো আসমান থেকে নেমে আসে কিন্তু আল্লাহ তালার রহমতের ফেরেস্তারা সাহায্য করার জন্য মৌমিনদের ঘরের দুয়ারে দুয়ারে পৌঁছে যায় কিন্তু ঘরে যে প্রবেশ করতে পারে না এইটার সমাধান কোথায় আমরা এটা আল্লাহর সাহায্য কেন আসে না আরে আমরা তো সেই জাতি আল্লাহ তালা আমরা যখন তিনশো তেরো জন ছিলাম আমাদের কাছে যখন আটটা মাত্র অস্ত্র ছিল মহান রব্বুল আলমিন আট শত অস্ত্রধারী এক হাজার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত কাফেরদের মোকাবেলায় মহান রব্বুল আলমী নিজ কুদরতি নিজ গায়েবী সাহায্যের দ্বারা তিনি মুসলমানদেরকে বিজয়ী করতেন করেন না মহান রব্বুল আলমিন আরে মুসলমানরা মহান রব্বুল আলমিনের সেই প্রিয় বান্দা সেই প্রিয় বান্দা বুঝতে হবে আমরা সেই মুসলমান আমাদের পূর্ব সুরীদের প্রতি আল্লাহ তালার সাহায্য এইভাবে আসছে বহুদের ময়দানে তারা সংখ্যায় ছিল সাতশো অস্ত্র শস্ত্র তাদের কাছে ছিল না আর কাফের বেইমান সংখ্যায় ছিল তারা তিন হাজার কাফের ছিল চার গুণ মুসলমান ছিল এক গুণ মহান রব্বুল আলমী চার গণ কাছের মোকাবেলায় এক গুণ মুসলমানদেরকে বিজয় দান করছেন গ্রহণ করে তাদের কাছে আল্লাহর সাহায্য তো এইভাবে পৌঁছে আল্লাহ তালার রহমতের ফেরেস্তারা তাদের কাছে সাহায্য নিয়ে এইভাবে ঘুরে যে ফেরাউনি রাজত্বে ফেরাউনি অত্যাচারে যখন নির্যাতিত অসহায় বনি হজরত মোসা আলহিসের নেতৃত্বে রাতের আধারে যখন পালিয়ে যায় রাতের আহারে যখন মিশরকে তারা ত্যাগ করতেছে তারা ওই পেছন থেকে যখন ধারা করল বল ইসরায়েলের সাক্ষ্য ছিল না মোসার এই ইসলামের নেতৃত্বে আল্লাহর নদীর নেতৃত্বে বনি ইসরাইলের এই শক্তি ছিল না ফেরাউনের মোকাবেলা করবে তারা পালাচ্ছিল দৌড়াচ্ছিল ফেরাউনি রাজত্ব থেকে শুধুমাত্র মুক্তি পাওয়ার জন্য কিন্তু পালিয়েও যাওয়া যায় না সামনে বিশাল নদী মহান রব্বুল আলমিন নির্যাতিত অসহায় ইমানদের প্রতি তার নুসরত তার সাহায্য এইভাবে আসে যে মহান রব্বুল আলমীর নদী প্রবহমান নদীর মাঝে তিনি রাস্তা করে দিয়েছেন আর সেই রাস্তার মাধ্যমে অসহায় নির্যাতিত ইমানদাররা তারা নদী পাড়ি দিয়েছে এই হল মহান রব্বুল আলমিনের সাহায্য আর সেই নদীর মাঝে যখন অস্ত্র শস্ত্রে সুসজ্জিত যুগের শ্রেষ্ঠ ক্ষুদাগ্রহী ফেরাউন যখন সেই নদীর মাঝে সে যখন এই পদ্মার নদী পার হচ্ছে মহান রব্বুল আলমিন বনে ইসরায়েলদের মাধ্যমে না নিজ শক্তি নিজ কুদ্রত দ্বারা সেই সরাউনকে তিনি ধ্বংস করেছেন করেন নাই কে করছেন আর কে করছেন সেই আল্লাহর নুসরত সেই আল্লাহর সাহায্যের ওয়াদা আমার আপনার জন্য আছে সেই আল্লাহ এখনো আসতান জমিনের মালিক সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে বনি ইসরায়েলকে রাজত্ব দিচ্ছেন যে আল্লাহ মক্কার কাপেরদেরকে পরাজিত করে নবী মোহাম্মদুর রসুরুল্লাহকে বিজয়ী করতেন যে আল্লাহ নবরোজকে পরাজিত করে হজরত ইব্রাহিম আলহি সালামকে বিজয়ী করতেন সেই আল্লাহ আমাদেরকেও ডাকতেছেন ইল্লাউলিয়া আল্লাহ আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করো লা ভয় নাই চিন্তা নাই দুনিয়া সফল হয়ে যাবে তোমাদের আখেরাত সফল হয়ে যাবে একটা সিদ্ধান্তের মাধ্যমে যে আমরা আল্লাহর হয়ে গেলাম তোমরা আল্লাহর হয়ে যাবে দুনিয়ার মালিক আখেরাতের মালিক আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তিনি তোমাদের বন্ধু হয়ে যাবেন আসমান জমিনের মালিক আল্লাহ যখন তোমাদের বন্ধু সুতরাং তারও শত্রুতার পরোয়া নাই কেউ শত্রুতা করে তোমাদেরকে পরাজিত করতে পারবে পারবে কেউ আর আল্লাহর সাহায্য তো এইভাবে আসে এই উম্মত তো আল্লাহর কাছে এত প্রিয় যে এই উম্মত যখন সকালবেলা পুরানে কারিমের চালাওয়াত করত আর এই উম্মতের পুরানে কারিমের চালাওয়াত শোনার জন্য প্রথম আসমানে সকালবেলা ফেরেস্তাদের ঢল নামত এই উম্মতের কোরআন তালাওয়াত শোনার জন্য এই উম্মতের আয়সার কোরআন তালাওয়াত শোনার জন্য দেহেয়ায় কোরআন তালাওয়াত শোনার জন্য এই উম্মতের উমরের কোরআন তালাওয়াত শোনার জন্য আরে তো রহমতের ফেরেস তারা তারা জমিনে নেমে আসার জন্য প্রতিযোগিতা করত সেই ফেরেস তারা এখনো প্রথম আসমানে অপেক্ষা করে কিন্তু সকাল বেলা কোরআন তালাওয়াত দ্বারা এ যুগের মুসলমানরা যে দিন শুরু করে না এ যুগের মুসলমানরা সকাল বেলার দিনটা যে কোরআন তালাওয়াত দ্বারা শুরু করে না সকালবেলার নামাজের মাঝে যে যুগের মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় যারা নামাজি নামাজ পড়ে তারা কোরআন ধরে না নামাজ পড়ে তারা হাঁটতে বের হয় মোড়ে গিয়ে তারা ম্যাগাজিন নেয় সারাদিনের বিগত দিনের সারাদিনের অপরাধ চিত্ত পড়ার জন্য কোথায় কাকে মারতে কোথায় কাকে ধরছে কোথায় কে ধর্ষিত হয়েছে কোথায় কে দুর্নীতি করেছে এ সমস্ত খবরগুলো পড়ার জন্য এ যুগের মুসলমানরা সকালবেলা সকালের প্রথম কাজটা তারা এই ম্যাগাজিন পড়ার দ্বারা শুরু করে একজন মুসলমান তার জন্য জীবত করা হারাম জীবত শোনা হারাম জীবত পড়া হারাম অথচ এই হারাম কাজটার মাধ্যমে সকালকে শুরু করা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি সেই মাগুরার হিসেবে কে তাকে কিভাবে ধর্ষণ করুক সেই মাগুরা রাস্তা হিসেবে কে কিভাবে ডাকাতি করল কে কাকে কিভাবে হত্যা করার পর কে কে কে কে টুকরা করল সেই ইতিহাস করা তো মুসলমানের কাজ এইটাও দেখতে দাওয়া এই দাওয়াত যখন নেওয়া হচ্ছে এই দাওয়াত যখন শিখা হচ্ছে এই প্রতিশোধ যখন সার্বক্ষণিক একটা লেখাপড়া এবং নিজ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে আমাদের জীবন এখন এরকম হয়ে গেছে আমি ভালো মানুষ আমার মেজাজ হঠাৎ করে গরম হয়ে গিয়েছে আমি মেজাজকে আর শান্ত রাখতে পারি নাই আমি আমার মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে আমি একটা চরম ভুল করে ফেলেছি আসলে তো এই ভুল করার মানুষ আমি কি জন্য ভুল মুসলমানের হলো কে জন্য মুসলমানের মেজাজ নিয়ন্ত্রণহীন তার কারণ হল মুসলমান যে সবসময় ওই নিয়ন্ত্রণহীন মেজাজ গড়ার দাওয়াতকে গ্রহণ করে আগের যুগের মুসলমানরা তারা মেজাজ তখন চড়া হয়ে যায় কিভাবে ক্ষমা করতে হয় সেই ইতিহাস পড়ে আর এই যুগের মুসলমানরা কিভাবে ক্ষমা করতে হয় তা জানে না তা পড়ে না কিভাবে প্রতিশোধ দিতে হয় ওইটাই পড়ে ওইটাই জানে সেই শিক্ষাই গ্রহণ করে আজকের এই শয়তানের মুখপাত্র এই সমস্ত পেপারগুলো এই সমস্ত চ্যানেলগুলো মুসলমানদেরকে মুসলমানের জীবনকে নষ্ট করার জন্য প্রতিনিয়ত শয়তানের মুখপাত্র হয়ে সেই দাওয়াতকে বেশ করছে আর জুড়ে বলেন ঠিক কি ঠিক না তাই মুসলমানদেরকে এই সমস্ত শয়তানের মুখপাত্র এই সমস্ত ম্যাগাজিন এই সমস্ত চ্যানেল দেখা পড়া বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত শয়তানের দাওয়াত এটা চোখ দ্বারা কান দ্বারা আমি গ্রহণ করতে থাকবো সত্যের দাওয়াত আমার মাঝে প্রভাব সৃষ্টি করতে পারে করতে হবে শয়তানের চ্যানেল দেখব না শয়তানের মুখপাত্র পড়ব না এই সিদ্ধান্ত গ্রহণ করে পড়ব কি কোরআন পড়ব আউরিয়া একরামদের জীবনী পড়ব তাদের ক্ষমার ইতিহাস পড়ব তাদের মহানুভবতার ইতিহাস পড়ব সেই সমস্ত ইতিহাসগুলোর উপর আসাবের রসুলের জীবন কথা পড়ব হেকায়তে সাহাবা পড়ব কেমন ছিল সাহাবা একরামদের জীবন কেমন ছিল নবীদের জীবন কেমন ছিল অলিদের জীবন সেই জীবনের ইতিহাস জীবনের ইতিহাস বছরে একবার না প্রতিদিন আমার জন্য আমার পরিবারের জন্য আমার সমাজের জন্য প্রতিদিন তার তালিম হওয়া দরকার প্রতিদিন সেই শিক্ষার আলোচনা হওয়া দরকার আর যখন সেই শিক্ষার আলোচনা সেই দাওয়াতের আলোচনা আমার সমাজের মাঝে হবে আমার ঘরের মাঝে হবে তার দ্বারা আমার ঘর তৈরি হবে আমার সমাজ তৈরি হবে আমি নিজে সত্য পথের একজন পথিক হিসেবে নিজেকে তৈরি করতে পারি তাহাবা একরামদের সন্তানরা তো ছোট অবস্থা থেকে কোরআন শুনে বড় হয়েছে তাবিদের সন্তানরা ছোট অবস্থা থেকে সাহাবা একরামদের জীবন পড়ে তারা বড় হয় আর আমার আপনার সন্তান ছোট অবস্থা থেকে ধর্ষণের কাহিনী পড়ে বড় হয় চুরি ডাকাতির কাহিনী পড়ে বড় হয় সকালবেলা সে যখন পেপার ধরে পেপার ধরে আমার অবুধ আমার সোনার সন্তানরা সন্তানটা যখন প্রেমের ইতিহাস পড়ে যখন এই সমস্ত নষ্ট সমাজের ইতিহাস পড়ে তার মাঝে নষ্টামি প্রবেশ করে সে একটা সময় নষ্ট হয়ে যায় আমার অজান্তে নষ্ট হয়ে যায় কারণ এই নষ্টামির দাওয়াত তার তো প্রতিদিনের বিষয়বস্তু ছিল এই নষ্টামির ইতিহাস পড়া তাই সে নষ্ট হয়ে গেছে আমি আপনি জানি না আমি আপনি তো তাকে সত্য শিখাই নাই সুন্দর শিখাই নাই সুন্দর খাজা মহিনুদ্দিন চিস্তির সুন্দর জীবনের ইতিহাস সে তো শুনে নাই সে শুনে নাই বরফির আব্দুল কাদের জিলানির দরবারের চৌবার ডাকাত দলের চৌবার ইতিহাস সে তো পড়ে নাই সে তো সাহাবাহামদের ইতিহাস পড়ে নাই সে তো ওই সমস্ত নষ্ট নায়ক নায়িকার ইতিহাস পড়েছে নষ্ট প্রেমের দৃশ্য সে দেখেছে নষ্ট বেভিচারের দৃশ্য দেখে বড় হয়ে সে তো নষ্ট হয়ে গেছে তার মাঝে শয়তানি প্রবেশ করেছে সে নিজেই সাক্ষাৎ শয়তানে পরিণত হয়েছে তার মাঝে বাবার আনুগত্য নাই তার মাঝে মায়ের আনুগত্য নাই তার মাঝে মুরব্বীদের প্রতি তাজিম ভালোবাসা শ্রদ্ধা নাই ছোটদের প্রতি তার কোনো মায়ানবতা নাই সমাজের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই রাষ্ট্রের প্রতি তার কোনো মহব্বত নাই রাষ্ট্রের আমানতের সম্পদকে সে গণিমত হিসেবে ব্যবহার করছে ঘরের আমানত তার পরিবারকে সে গণিমত হিসেবে ব্যবহার করছে কি জন্য সত্যের দাওয়াত সে শুনে না সত্যের দাওয়াতকে সে পড়ে না তাই আমাকে আপনাকে সত্যের দাওয়াতটা খুব পড়তে হবে সত্যের দাওয়াতটা খুব বুঝতে হবে এইভাবে আমি আপনি যখন আমার আপনার জীবনকে গড়ে তুলতে পারবো খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহের আদর্শ আদর্শ অনুসারী নবী মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ উম্মত হিসেবে আমার আপনার নাম মহান রব্বুল আলমিনের কাছে তালিকাভুক্ত হয়ে যাবে আর আমার আপনার চিরদিনের ঠিকানা হবে জান্নাত রাজি আছি না ইনশাল্লাহ কারা কারা রাজি আছি গুনাহ করবো না রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে তো উচিত দান করুক আলহামদুলিল্লাহ রবিল্লা